তাহলে অল্প কথার ওপর এই দাঁড়ালো জন্মাদস্য ইয়ত জন্ম আদি জন্ম আদি বলতে স্মৃতি পুলয় যে ভগবানের দ্বারা অন্যায় ব্যতিরেকভাবে সংগঠিত হয়ে থাকে বুঝতে পাচ্ছেন কি না অতি সরলভাবে আমি কিছু কথা আলোচনা করছি এর আরও ব্যাখ্যা আছে এই জন্মাদস্য বললাম এখানে জন্মাদস্য যদি এরকম ব্যাখ্যা যারা একটু ব্যাকরণ পড়েছেন তারা জানেন তারা বললেন মহারাজ আপনি এরমভাবে ব্যাখ্যা করলেন জন্মাদস্য জন্মা জন্ম আদি অস্য হ্যাঁ আর যদি ব্যাখ্যাটাকে এরমভাবে করা হতো হ্যাঁ হ্যাঁ এটা যদি ব্যাখ্যা হচ্ছে জন্ম জন্ম আদর্শ যদি এরমভাবে করা হতো তাহলে আপনাদের মধ্যে যে ব্যাকরণ পড়েছেন সে কি আমাকে ভুল বলবেন নাকি আমি যদি জন্মাদর্শ না বলে জন্ম আদর্শ বলি তাহলে কার কি বলা আছে কেউ বলতে পারবে না কিছু বলার ক্ষমতা নেই কেন আমি ঠিক বলেছি তাহলে কোনটা ঠিক আপনি প্রথমটা বললেন এটা ঠিক না এটা ঠিক আমি বললাম দুটোই ঠিক দুটোই প্রমাণ করে আমি দেখিয়ে দেবো আপনাদের যে জন্মাদ জন্ম আদর্শ যখন বললাম তখন কি বোঝা গেল বলে জন্ম জন্ম আদর্শ বলতে জন্ম প্লাস আদর্শ জন্মা জন্মাদর্শ হলো এখানে এই শ্লোকের কথাটাও ঠিক কেন ঠিক বলে এটা চৈতন্য মহাপ্রভুর সঙ্গে চৈতন্য মহাপ্রভু যখন এলাহাবাদে পৌঁছেছিলেন ত্রিবেণী সেখানে বল্লভাচার্যের বাড়িতে গেছিলেন মনে আছে বল্লভাচার্যের আশ্রমে নিয়ে গেছিলেন নৌকা করে সেখানে একজন ব্রাহ্মণের সঙ্গে তার দেখা হয়েছিল দক্ষিণাত্যের ব্রাহ্মণ সুন্দর দেখা হয়েছিল কিনা সেই ব্রাহ্মণের সঙ্গে তিনি রসিকতা করে অনেক কথা আলোচনা করেছিলেন ভগবান রসিকতা বললেন দেখো রূপের মধ্যে কোন রূপ সবচেয়ে শ্রেষ্ঠ বলতো তিনি রঘুপতি উপাধ্যায় তার নাম রঘুপতি উপাধ্যায় তিনি প্রচণ্ড বড় কবি ছিলেন বিদ্যান ব্যক্তি কবি ব্যাকরণ সাই সব জানা ছিল মহাপ্রভু সাক্ষাৎ ভগবান তাকে দেখেই বুঝতে পারছে আরে বাপ রে বাপ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত এ কি এ কি মানুষ হয় নাকি এরমভাবে চলছেন সেরকম কি দিব্য রূপ যেন কোটি সূর্য উঠেছে অথচ গায়ে জ্বালা দেয় না দণ্ডবোধ করে বসেছেন মহাপ্রভু রসিকতা করে বললেন রঘুপতি একটা প্রশ্ন করি তোমাকে বলে কি বললে ভগবানের যত রূপ আছে তার মধ্যে কোন রূপটা সবচেয়ে ভালো ভালো বলো তো দেখি আনন্দময় তখন রঘুপতি বড় কবি ছিলেন রঘুপতি বড় কবি ছিলেন এখনকার দিনে এরম কবি আছে এখনকার দিনে এরম কবি আছে হঠাৎ রঘুপতির মতো কবি নেই তবে বর্তমানে অনেক কবি আছে যারা হঠাৎ করে রচনা করে দিতে পারেন সেরাম কবি হওয়া সম্ভব নয় এটা তো আমাদের চৈতন্য মহাপ্রভু সঙ্গে করেছিলেন রপ্পাকে অনেক বছর আগে তাদের মতো কবি তো এখন সুদুর্লভ তবে এখনও অনেকে রচনা করে দেন হঠাৎ আমার এই গৌমাতার বইটা এই চেতনার জাগরণ হঠাৎ একটা মিনিস্টার পেয়ে মুহূর্তের মধ্যে এক গাদা দু পাতা না তিন পাতা যে গেছিল সাবমিট করতে তাকে কবিতা রচনা করে দিয়ে দিল ইংরাজিতে তার এতটুকু অংশ প্রকাশ হয়েছে দেখবেন চিঠিতে সেটা প্রকাশ হয়েছে আপনি পড়লে হাসবেন কি করে বাবা অথচ তার অনেক ডিগ্রি বিশাল সে মনে হয় যেন আপনি এই কথাটা তুললাম কিন্তু তার আধ্যাত্মিক চেতনা আছে তো যাই হোক এখনো আছে কেউ কেউ পারেন সেখানে রঘুপতি হেসে হেসে বললেন শ্যাম এ বা পরম রূপম বাহ তুমি ভালো কথা বললে শ্যাম রূপের ওপরে আর কোনো রূপ নেই আচ্ছা রঘুপতি আচ্ছা ধামের মধ্যে কোন ধাম সবচেয়ে আনন্দজনক বলছেন ধামের মধ্যে কোনটা বলছেন মথুরা মথুরা ধামের কথা বললেন মথুরা ধামের কথা বললেন তারপরে বললেন কি বলছেন আচ্ছা রঘুপতি কোন রস সবচেয়ে বড় আনন্দজনক সবচেয়ে বড় ভালো তখন রঘুপতি হেসে বললেন আদ্য এব পর পররসহ আদ্য এব পর পররসহ তাহলে আমি আদ্যকতাটার ব্যাখ্যা পেয়ে গেলেন সেটা আমি আরো ব্যাখ্যা করছি তাহলে শ্যাম ইব পরম রূপম বরা মথুপুরি মথুরা বরা আর কি বললেন আদ্য এব রসহ কি সিদ্ধান্ত বললেন মহাপ্রভু হেসে একেবারে গদগদ বললেন বাহ কি সুন্দর কথা তুমি বললেন চিরকাল লোকের মনে মনে থাকার কথা শ্যাম এব পরম রূপম বরা মধু মধুপুরী বরা আদ্য এব পর রসহ আহা কি কথা শেখালে তুমি আমি এই কথা থেকে বিজ্ঞান ভাবে মহাপু এই কথাটাকে ফেরত নিয়ে চলে এলাম জন্মাদর্শ শ্লোকে তাহলে এখানে আপনি আমাকে মিথ্যেবাদী বলতে পারবেন না জন্ম আদর্শ আদর্শ মানে আদি রসস্য জন্ম আদি রসস্য আদি রস কোনটা আদি রস কোনটা মধুর রসটাকে বলা হয় আদি রস যদি এখানে প্রেমী ভক্ত সমাজ থাকতো আনন্দে নৃত্য করত আপনারা এটা অনুভবে আনতে পারবেন না বলছেন সেখানে বলা হলো আদ্য জন্ম আদর্শ জন্ম আদ্যস্য অর্থাৎ আদি রসের জন্ম অর্থাৎ মধুর রসের জন্ম হয়েছিল মধুর রস কখনো একা একা হয় আস্বাদন আস্বাদক আস্বাদ্য দুজন আদি থাকেন সেটাকে বলে রাধা এবং গোবিন্দ আবার যদি বিপরীতভাবে আমি বলি রাধা গোবিন্দ আমি বলবো না গৌরাঙ্গ বলবো তাহলেও হবে কেন বলছেন আমরা যে গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা করি তাতে গায়ত্রী মন্ত্রের যদি গোপন ব্যাখ্যা শুরু হয় তাহলে সেখানে গিয়ে দেখবেন গায়ত্রী করতে করতে ভর্গদেবস্য এইসব ব্যাখ্যা ওপেনলি আমি করব না এগুলো করা নিষেধ এই যে সেটা কে ভর্গদেবটা কে সেখানে গিয়ে দেখবেন যে সূর্যের মণ্ডলের মধ্যে শ্রী চৈতন্য হাত হাতটাকে এরমভাবে দাঁড়িয়ে রয়েছেন গায়ত্রী মন্ত্র যারা জপ করেন তাদের এই গায়ত্রী মন্ত্রের এক্সেলেন্ট ফল এক্সট্রিম ফল যার ফলে আর যার পরে আর কিছু আমার আর বক্তব্য থাকবে না কোনো শাস্ত্রের কোনো বক্তব্য থাকবে না সেইটি হলো আমার এই এখনকার ব্যাখ্যা অর্থাৎ গায়ত্রী করতে করতে অন্তিমে যখন দেখতে পারবে সূর্যমণ্ডলের মধ্যবর্তী শ্রী চৈতন্য মহাপ্রভু এরমা দাঁড়িয়ে রয়েছেন তেজময় পুরুষ মল্টেন গোল্ড স্বরগলিত স্বর্ণের মতো আভা এক মহাপুরুষ জ্যোতি যেটা উপনিষদে বলেছেন যে হিরণময়েন পাত্রেন সত্যস্য অপহিতম মুখম উপনিষদ বলছেন হিরণময় পাত্রটা সুবর্ণময় পাত্রের ভেতরে পরম সত্যবস্তু থেকে যেন ঢাকা দিয়ে রাখা হয়েছে কাউকে দেখানো হবে না দেখানো হবে না বলতে কোনোদিন কাউকে দেখানো হবে নট দ্যাট তা নয় দেখানো হবে যিনি যোগ্য ব্যক্তি তাকে ওই ঢাকনাটা খুলে দেওয়া হবে হিরণময় ওই পাত্রের ভেতরে যে পরম পুরুষ লুকিয়ে রয়েছেন তখন সে অনায়াসে দেখতে পারবে ওরি বাপ রে বাপ সেই পরম তেজময় পুরুষের ধ্যান করাই হলো গায়ত্রী মন্ত্রের শেষ করা গায়ত্রী মাতা প্রচুর কৃপা করেন আমাদের কিন্তু গায়ত্রী মাতার কৃপা নেওয়ার মতো ক্ষমতা কাউর নাই গায়ত্রী মাথায় প্রসব করেছেন বেদ আদি যা কিছু যা কিছু যা কিছু আমরা আজকে পাচ্ছি সেটা গায়ত্রী মাতাকে প্রসবিতা তিনি প্রসবকারিণী প্রসব করেছেন আমাদের সম্মুখে বেদ আদি যা কিছু কি করে প্রসব করল করলেন এইসব কথা আমরা কালকে কিছু বলেছিলাম অন্য অন্য দিনও আলোচনা করেছিলাম তাহলে আমরা দেখলাম জন্ম আদর্শ বলতে শ্রী চৈতন্য মহাপ্রভুর যেটা স্বরূপ দামোদরের ব্যাখ্যা এসব করলে গৌরীয় ব্যাখ্যা অনেক এসে যাবে আমার সময় কুলবে না তবুও প্রথম দিনের শ্লোকের ব্যাখ্যা একটু করলে ভালো এটাই রহস্য আছে তাহলে চৈতন্য মহাপ্রভুই কিন্তু আদ্যরসটাকে নিয়ে এসেছিলেন নিয়ে এসেছিলেন মানে নিয়ে এসেছিলেন মানে তো আমরা বলি কোনো একটা টাইম বাউন্ড ফ্যাক্টর যখনই আমি বলে নিয়ে এসেছিলাম তার মানে শুরু আবার শেষের একটা কনসেপশন আপনার মধ্যে চলে এলো না যখনই অপ্রাকৃত জগতের কথা শুনতে বসবেন তখনই কোনো টাইম বাউন্ড ফ্যাক্টর হৃদয়তে আনবেন না সময়ের ব্যাপার স্থান কাল পাত্র এই স্থান কাল পাত্রের অতীত বিষয় এটা ভেবে নেবেন এটা অনুভব করতে পারবেন ভজন করতে করতে তার আগে নয় তাহলে চৈতন্য মহাপ্রভু আদ্যরসকে দিয়েছিলেন সংকীর্তনের মাধ্যমে তার মানে কি চৈতন্য মহাপ্রভু হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট বলে তা নয় চৈতন্য মহাপ্রভু নিত্য আদ্যরস নিত্য খালি দেওয়ার ব্যাপারটা সময় সময় হয়েছিল আর রাধা কৃষ্ণ মিলিত তনুর ইত্যাদি কথা আমাদের স্বরূপ গোসায় ব্যাখ্যা করেছেন এইসব অনেক শ্লোক আছে চৈতন্য চরিতামিতে সময় সময় আমি উত্থাপন করব তাহলে দেখা গেল রাধা গোবিন্দ আদ্যরসের মূল রাধা গোবিন্দ থেকে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর সংবাদের কথা আমি এই ভাগবতী মহাপুরাণকে গৌরীয় দর্শনের আলোকে আলোচনা করতে বসেছি বলে আমাকে বারে বারে আমাকে চৈতন্য চৈতন্য চৈতন্য মহাপুর লীলাতে ফিরে যেতে হচ্ছে এইটি হলো এই ভাগবতজি মহাপুরাণ পাঠের একটা স্পেশালিটি বাজারের অনেক পাঠ হতে পারে কিন্তু এখানে স্পেশালিটি হলো গুরু বৈষ্ণবের আদেশে গৌরীয় দর্শনকে সামনে রেখে আপনার সম্মুখে ভাগবতী মহাপুরাণের যে রহস্যটাকে উদ্ঘাটন করার দায়িত্ব পড়েছে আমি অধিক কথায় যাব না তাহলে জন্ম আদর্শ এটা হতে পারে আর জন্ম আদি অশ্ব কশ্য মানে বিশ্বস্য কার জন্ম আদি অশ্ব কশ্য বিশ্বস্য যত মানে যার দ্বারা কেন ব্যাকরণে যারা কারক পড়েছেন বিভক্তি কে কি কিসের দ্বারা কোথায় তো কোথায় কখন ইত্যাদি পড়েছেন নাকি পড়েন না কি করেছেন কে জানে এখানে তাহলে অবাক হওয়ার কিছু নেই যত যার দ্বারা অন্যায় এবং ব্যতিরেকভাবে সিদ্ধ হয়ে থাকে আর যার অভিজ্ঞানতা কার অভিজ্ঞানতার উপর নির্ভর করে না যাকে সভিজ্ঞ সরাট বলা হয় স্ব অভিজ্ঞ নিজে পূর্ণ যিনি নিজ লাভেতেই পূর্ণ আমি ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের একটা শ্লোক উচ্চারণ করেছিলাম দু তিন দিন আগে এই শ্লোকের ব্যাখ্যা আবার করব পরে নিজ লাভে পূর্ণ তিনি কাজেই কেউ বাইরে থেকে কোনো বস্তু বা কিছু তোয়াজ করে বা কোনো কায়দা করে তাকে কিছু বাহাদুরি দেখিয়ে একটা একটা খুশি করবেন এরম ব্যাপার নয় তাকে খুশি করার একটাই রাস্তা ভক্তি দেখানো ভক্তি করা বাস্তবিক তাকে ভালোবাসা কেন চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভক্তির বস আর ভক্তি যারা প্রচার করছেন তাদের সম্বন্ধে চৈতন্য চরিত্র পরিষ্কার বলা রয়েছে যে যতক্ষণ পর্যন্ত না আপনাদের মধ্যে কৃষ্ণ কৃপা বিনা নহে ভক্তি প্রবর্তন কৃষ্ণ শক্তি বিনা নহে ভক্তি প্রবর্তন কৃষ্ণ শক্তি যার মধ্যে সঞ্চারিত না হয়েছে তিনি যতই মুখস্থ করুন যতই হারমোনিয়াম অর্কেস্ট্রা বাজি আপনাদের সঙ্গে ভাগবত কথা বলে আপনাদের চিট করে চলে গেলেন but the result is zero কিন্তু রেজাল্ট হলো জিরো বৃন্দাবনে অনেক বড় বড় কথাকার আছেন আমি সম্মুখে তাদের একটা দুটো করে প্রশ্ন করব আপনারাও থাকুন খালি তাদের রাজি করান যে মহারাজ আপনার সঙ্গে কিছু কথোপকথন করবেন তারা ওই কথার উত্তর দিতে পারবেন না কেন যে কথা তারা অনুভব করেননি সেগুলো পাবলিককে বলছেন তা আবার কেউ কেউ গৌরীয় মঠের অনেক কথা উত্থাপন করেন করে প্রমাণ করার চেষ্টা করেন আমি গৌরীয় ফিলোসফি মানি বাস্তবিকভাবে আমি প্রমাণ করে দেবো তারা গৌরীয় ফিলোসফি মানেন না খালি আপনার ভোটটাকে ভোট ভোট আপনার ভোটটাকে নেওয়ার জন্য ওরাম বলছে তারা ভাগবতের এই চৈতন্য চরিতামিতের মহাপ্রভুর যে শিক্ষা শিক্ষাশ্রকের একটা শ্লোক বলে দিল ওহ এ তো চৈতন্য চরিত মানে তো মহাপ্রভুকে আমি অঙ্ক কোষে প্রমাণ করে দেবো তারা মানে না মিথ্যে কথা বলছে তারা প্রবোধানন্দ প্রকাশানন্দ সরস্বতীকে তারা একাকার করে দিচ্ছে বলছে একই ব্যক্তি সমস্ত সিদ্ধান্ত ভুলভাল যেটা চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদগণ এবং তাদের নিজ ব্যক্তিগণ যারা পারম্পর্য ক্রমে তারা ছাড়া এই ধরনের sensitivity to detect the fall to detect the fault in speech তার বক্তৃতাতে কোথায় ভুল আছে এটা ডিটেক্ট করার ক্ষমতা আপনার ক্ষমতাও নেই সারা জীবন যদি আপনি চিৎকার করে যান পারবেন একমাত্র যাদের ওপর শ্রী প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুর এদের কৃপা সঞ্চারিত হয়েছে গুরু পরম্পর্য ক্রমে তারাই বলে দে বাবা দেখো এখানে কি কথাটা বলল পুরো ভুল কথা সারা সপ্তাহ ধরে হরিকথা বলার পর বললে এই ভাগবতের কথাটা আমি কাত্তায়নীদের পায়ে চরণে সমর্পণ করলাম আমি বললাম বাহ ভালো কথা তো ভাগবত কথা আর ভগবান কখনো আলাদা নয় অভিন্ন এই বেসিক কথাটাই তারা জানেন অনেক কথা তাদের মুখস্থ পাণ্ডিত্য আছে কিন্তু ভগবান এবং ভগবানের কথাটা যে অভিন্ন সেটা জানেন না তাহলে ভগবানের কথা যদি ভগবানের থেকে অভিন্ন হয় শ্রীমদ ভাগবত জি মহাপুরাণ শুরুর আগে আমি সুখদেব গোস্বামীর একটা কথা বলেছিলাম পরীক্ষিত মহারাজকে তিনি সাবধান করে দিয়েছিলেন যে রাজন শ্রীমৎ ভাগবতম সম্বন্ধে শুনে রাখো শ্রীমৎ ভাগবতম সাক্ষাৎ কৃষ্ণ এই বাহি এই ভাগবতী মহাপ্রাণ কোনো গ্রন্থ নয় এটা সাক্ষাৎ কৃষ্ণ বস্তু তাহলে আপনাকে আমি প্রশ্ন করি যদি ভাগবতী মহাপ্রাণ কৃষ্ণ বস্তু হয় যদি আপনি ভাগবত হন তাহলে ভাগবতের আলোচনা করবেন আপনি যদি ভাগবত না হন তাহলে ভাগবতে আলোচনা করতে পারেন এই যে শাস্ত্রের বিচার ভাগবতই ভাগবতের কথা রহস্য বুঝতে পারে বাকি অন্য সকলে কিন্তু অনুভব করতে পারবে না গন্ত ভাগবত ভক্ত ভাগবত যার নিজের জীবন totally dedicated for dedicated unto the lotus feet of supreme authority ভগবান যে অপ্রাকৃত জগতের ভগবান তার চরণে নিজের জীবনের জীবন যৌবন সব কিছু দিয়েছেন তিনি বলতে পারবেন তার কাছে অনুভবের বিষয় হবে তাহলে যদি সাক্ষাৎ কৃষ্ণ এওয়াহি বলে থাকে কে বলেছেন নন্দনন্দন কৃষ্ণই হচ্ছে সাক্ষাৎ সুখ আমি কালকে মহিমাতে আলোচনা প্রসঙ্গে স্কন্দপুরাণের মহিমা থেকে প্রমাণ করেছি সেখানে ব্যাসদেব গোস্বামীর কথা নন্দনন্দন শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সুখ সুখদেব গোস্বামী নন্দনন্দন কৃষ্ণের আরেক স্বরূপে এসছেন এই কথা আমি কালকে বলেছিলাম এটা প্রমাণ আছে এবার আমার কথা হলো যদি সুখদেব গোস্বামী এ কথাটা বলে থাকেন তাহলে সেখানে সন্দেহের কোনো কিছু থাকতে পারে না তাহলে সেই গ্রন্থের আলোচনাটা মানে হলো আমি ভাগবতটাকে নিয়ে ভগবানের যে দাসী গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর চৈতন্য মহাপ বলেছেন তাহলে ভগবান যে পরস্পর অখিলেশ্বর তার এই কথাটাকে মানে তাকে নিয়ে তার দাসীগণের চরণে দিয়ে দেওয়া এটা কোন ব্যাখ্যাকারের আপনাদের কি অনুমোদন হয় নাকি আপনার যে সাধারণ বুদ্ধি এখন আছে সেই কমন সেন্স কি বলে যে ভগবানের কথাটা ভগবানের দেবী চরণে তো দেওয়া যায় না অনেকেই দেখবেন এই তুলসী আদি নিয়ে তুলসীর কণ্ঠিমালা নিয়ে হট করে সবার চরণে দিয়ে দেয় গদাধর প্রভু চরণে দিয়ে দিল বা কোনো গুরুবর্গের না চরণে দিতে নেই তুলসী কৃষ্ণ প্রেয়সী নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক আছে বিষ্ণু দত্তের কিন্তু বাদ বাকি সবার চরণে দিয়ে হাতে প্রশ্ন করতে হবে ভাগবতী মহাপ্রণতা কিন্তু সিদ্ধান্ত জানে না করে ফেলে টুকটাক করে ভুলভাল তাহলে এখানে বিষয়টা এই দাঁড়ালো যে অন্যায় ব্যতিরিকভাবে যে ভগবানের দ্বারায় সৃষ্টিস্থিতি প্রলয় এই সমস্ত কিছু হচ্ছে অনাদিকাল ধরে হয়ে আসছে তিনি সভিজ্ঞ এবং সরাট তিনি সভিজ্ঞ মানে নিজেই সব কিছু জানেন তাকে কোনো বুদ্ধি দিতে হবে না আর সরাট মানে হলো যার বিচারকর্তা কেউ নেই এইসব কথাগুলো দশম স্কন্ধে আলোচনা প্রসঙ্গে শিশুপাল যখন গালাগাল দিয়েছিলেন কৃষ্ণকে এ স্তব্ধ এটা হচ্ছে বেজন্মা এইসব ব্যাখ্যাগুলো আমি করেছিলাম আরও গোড়া হবে যদি সময় হয় শিশুপাল গালাগাল দিচ্ছেন কৃষ্ণকে বেজন্মা আপনার দুঃখ হলো কৃষ্ণকে গালাগাল দিচ্ছেন ঠিকই বলেছেন শিশুপাল দিচ্ছেন গালাগাল কিন্তু তার মুখে শুদ্ধা সরস্বতী ঠিক করা বলেছেন কৃষ্ণ তো সত্যি জন্ম নেই কৃষ্ণ তো বেজন্মাই তো মিথ্যে কথা বলেননি সেই গালাগাল দিচ্ছে রেগে গিয়ে তুই তার মুখে সরস্বতী ঠিক কথা বলছে বাঁচাল ইন্দ্র বলেছিল না যখন যজ্ঞবন্ধে বাঁচাল বেটা এই কৃষ্ণের কথাতে বাঁচাল কথার ব্যাখ্যা আমাদের টিকাকারগণ বলছেন বাচা অলম করতি বেদ প্রবর্তকম ইতি বাচালম বাচা অলম করতি বেদ প্রবর্তকম ইতি বাচালম তা ঠিকই বলেছেন যার থেকে বাঁচা মানে বাক্যের বেগ যার থেকে এসছে অপ্রাকৃতিক জগতের শব্দ ব্রহ্ম তিনি বাঁচাল তো বটে তা ঠিকই বলেছেন বাঁচাল ব্যাখ্যায় আবার স্তব্ধ যদি বলা স্তব্ধ স্তব্ধ কথার ব্যাখ্যায় আমাদের টিকাকাররা বলেছেন বন্দনীয় ব্যক্তির অভাবে তো স্তব্ধই হয় কৃষ্ণকে কৃষ্ণ কাকে দণ্ডবোধ করবে বাস্তবিক কৃষ্ণ করেন সবাইকে দণ্ডবোধ কৃষ্ণ জোর করে করেন এই গুরুর পা ধরে করেন রামচন্দ্র গুরুচরণে মাথা রেখে দণ্ড এটা ইচ্ছে করে শিক্ষার জন্য বাস্তবিক পক্ষে ভগবানের কেউ বন্ধনীয় নাই ভগবানের কে বন্ধনীয় আছে তাই জন্য তিনি শব্দ বাক্যগুলো ঠিকই সমস্ত ব্যাখ্যা করলে ঠিক তাহলে এখানে সরাট বলল এতে আপনার অবাক হওয়ার কোনো কারণ নেই সরাট বলেছে ঠিকই যার শাসন করতে কেউ নেই যিনি একা অনন্ত ব্রহ্মাণ্ডকে নিয়ে এরকম তুলি মেরে চালাচ্ছেন ধুলি করার মতো যেমন আপনাদের চৈতন্য চরিত্র বলা আছে জানলা দিয়ে যদি একটা অন্ধকার ঘরে থেকে অন্ধকার ঘরে যদি একটা সূর্যের আলোক পতিত হয় আপনারা অনেকেই দেখেছেন সেই সূর্যের যে বিম অফ লাইট সেই যে বিম অফ লাইট ঘরেতে আসছে তাতে দেবে অনন্ত ধুলিকণে উড়ছে দেখেছেন কিনা দেখেনি সবাই দেখেছে সেই অনন্ত ধুলিকণা গবাক্ষের দ্বার দিয়ে যখন আসে সেইটাকে ব্যাখ্যা করেছেন আমার চৈতন্য কার বলছে সেরকম অনন্ত ব্রহ্মাণ্ড এরকম ধুলিকণার মতো উঠছে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড ধুলিকণার মতো উঠছে আপনাদের সন্দেহ হবে কেন আপনারা তো জানেন না কিছু রিলেটিভ ব্যাপারটাকে আমি ব্যাখ্যা করলেও বিগত দিনে আমি রিলেটিভ ব্যাপারটাকে ব্যাখ্যা করেছি কিন্তু রিলেটিভ ব্যাপারটাকে ওর মাথায় আসেনি বলে এ কী করে সম্ভব এ কী করে সম্ভব বলে হ্যাঁ সম্ভব কেন সম্ভব না যদি একটা পিঁপড়ে আপনার দিকে তাকায় বলবে এটা একটা কী রে বাবা বিশাল তার রিলেটিভ রিলেটিভ ব্যাপার আছে একটা অ্যামিবা এককোষী প্রাণী সেই যদি আপনাকে অনুভব করে দেখে বাপ রে ভাই কি একটা তাহলে সাইজ যা কিছু আছে এগুলো সব অ্যাপারেন্ট আপনার সাইজটাকে আপনি বেশ দাদাগিরি দেখাচ্ছেন বড় হয়ে গেছেন কিন্তু আপনার উপরে সেরেরও ওপর আছে এই পৃথিবীটাকে অনন্তদের ধুলিকোনাও মনে করে না এই অনন্তদেব যে ধারণ করে রেখেছেন এই পৃথিবীটাকে ধুলিকোনাও মনে করে না তার থেকেও ছোট তা আপনি এবার অবাক হয়ে যাবেন কেন বিজ্ঞানের তো এসব ব্যাখ্যা আছে নেই যদি আপনাকে এক্ষুনি আমি বলি কোনো একটা বস্তু তোমার হাতে দেবো তুমি ধরতে পারবে বইতে পারবে তো বুদ্ধিমান ব্যক্তি প্রথমে বলবেন সেই বস্তুটা কত বড় প্রথমে বলবেন বলে ছোট ব্যাপার ছোট তারপরে যদি আরও বুদ্ধি হয় বলে ছোট হলো তার ডেন্সিটি কত এটা আমি বইতে পারবো কিনা কারণ ওই বস্তুটাকে তুমি নিয়ে যেতে পারবে কিনা বলে দিল আমার মুখ দিয়ে হ্যাঁ বের করে নিল তারপর দেখা গেল এত বড় একটা টিনে করে একটা পারদ মার্কারি দিয়ে দিল আমি মার্কারিটা বইবে কি করে মার্কারি এই জি যেটা কেমিস্ট্রিতে এই জি বলেন মার্কারি এত ডেন্সিটি যেটা আপনি একটা নিয়ে বইতে এতটুকু কেনে দিলে ওরে বাবরে এত ঘন তাহলে বিজ্ঞান বলছে ডেন্সিটি এবং ভলিউম পরস্পর প্রপোর্শনেট যদি আমি ডেন্সিটিকে ইনফিনিটির দিকে চালিয়ে দিই যদি আমি ডেন্সিনি ডেন্সিটিকে ইনফিনিটির দিকে চালিয়ে দিই তাহলে ভলিউম টেন্স টু জিরো হয়ে যাবে হবে কি না সাধারণ এমনি পড়াশোনা করে যে হায়ার সেকেন্ডারি তারাও বুঝতে পারবে তাহলে ভলিউম জিরো হয়ে যাবে তো সেরকম এই পৃথিবীটাকে আপনার বড় মনে হয় কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডের প্রেক্ষাপটে পৃথিবীটা ধুলিকণা সদৃশও নয় তাহলে এই সরাট বস্তু ভগবান যার অনন্ত ব্রহ্মাণ্ডে তিনি একমাত্র সবার শাসনকর্তা তাকে শাসনকর্তা কেউ নেই হ্যাঁ তবে তাকে ভালোবাসার দ্বারা বশীভূত করতে পারলে তাকে থাপ্পড়ও দিতে পারবেন তাকে মারতেও পারবেন তার ঘাড়ে চড়তে পারবেন এগুলো প্রমাণ আছে চৈতন্য মহাপ্রভুকে ছোটবেলায় গৌরাঙ্গ মহাপ্রভুকে জগন্নাথ মিশ্র এক থাপ্পড় দিয়ে দিল রে কি করছি গঙ্গায় গিয়ে সব লোকে বলছে ভগবানকে আবার থাপ্পড় দেওয়া যায় ভগবানের ঘাড়ে ওঠা যায় কান ধরা যায় সচিমা তো ধরতেন লাঠি দিয়ে মারতেন যশোদা মা কান ধরতেন তাহলে কত আনন্দময় অবতার দেখুন যাকে একটু ভালোবাসলে যে আপনার কাঁধে উঠবে আপনি তার কাঁধে উঠতে পারবেন ভগবান কৃষ্ণের সঙ্গে ছাড়া নারায়ণের সঙ্গে এসব করতে পারবেন না নারায়ণ রেগে যাবে নারায়ণের কাঁধে উঠতে যাবেন হবে না কৃষ্ণের কাঁধে উঠে যায় কৃষ্ণের সখাগান উঠেছেন কৃষ্ণকে এটো খাওয়াতে পারবেন এই খেয়ে বলুন খা খাওয়ানো যাবে কিন্তু সেরকম অবস্থায় উঠতে হবে নালে পারবেন না তাহলে বলুন এরকম মধুর অবতার যাকে আপনারা ভজন করেন না এখানে যাই হোক সরাট বলেছি কিন্তু সরাটের মধ্যে একটা মধুর ব্যাখ্যা হলো তিনি সরাট হলেও আপনার বশীভূত হতে পারেন ভক্তির দ্বারা ভালোবাসার দ্বারা আর তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে মুঝ্যন্তি সুরয় যিনি আদি কবি কবি কাকে বলা হয় যিনি কবিতা লিখতে পারেন কবিতা লিখতে পারলে তবেই তো কবি বলা হয় লেখানে আবার কি ভাষা আপনাদের লেখানে কবি বলা হয়েছে আর ব্রহ্মা কি মনে করেন কবিতা লিখতে পারেন না ব্রহ্মা ভালো কবিতা লিখতে পারে কি মনে করেছে হ্যাঁ ব্রহ্মা ব্রহ্মসঙ্গীতা কে করলো কবিতা লেখেননি আদি কবি আর এই একটা অর্থ হলো আর একটা শাস্ত্রের অর্থ হলো যিনি ভূত ভবিষ্যৎ বর্তমানকে দেখতে পারেন তারপর বিচার করে কর্মকার তাকে কবি বলা হয় হ্যাঁ সেই জন্য সেখানে আদি কবি ব্রহ্মাকে বলা পিতাবহ সৃষ্টির আদি পুরুষ কিন্তু সৃষ্টির ক্ষমতা তিনি লাভ করেছেন ভগবানের থেকে এসব কথা আপনারা শুনবেন আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত আমার অনেক কিছু গুরু বৈষ্ণবের কৃপাতে আলোচনা করতে ইচ্ছে হয় কিন্তু এক মাস কাল আমার কাছে একটা বাচ্চা ছেলের মতো সময় কিচ্ছু মনে হয় না মানে এই চলে গেল মানে মনে হয় একদিনের মতো চলে গেল যাই হোক এখানে বলছেন আদি কবি ব্রহ্মার হৃদয়তে যিনি কৃপা সঞ্চার করেছিলেন কৃপা সঞ্চার করেছেন কে ভগবান ভগবান কৃপা সঞ্চার করেছেন কিভাবে সেসব কথা আমরা তৃতীয় স্কন্ধ দ্বিতীয় স্কন্ধের সৃষ্টির রহস্যে আলোচনা করব এক জায়গায় সব কথা আলোচনা করে কনফিউশন হয়ে যাবে বড় আশ্চর্য ব্যাপার ব্রহ্মাকে তিনি মন্ত্র দিয়েছিলেন দ্বিজ সংস্কার ব্রহ্মসংগীতা আছে যে ব্রহ্মা এইভাবে দ্বিজ সংস্কার প্রাপ্ত হলেন ব্রাহ্মণত্ব প্রাপ্ত হলেন কার দ্বারা ভগবানের দ্বারা ব্রাহ্মণত্ব প্রাপ্ত হলেন তারপর যে গুপ্ত মন্ত্র আপনাদের শোনানো যাবে না সেই মন্ত্র লাভ করে এই অনন্ত বিশ্বকে এরকম চুটকি দিয়ে সৃষ্টি করলেন তার আগে পারেননি এইসব কথা বড় গুপ্ত কথা যদি সেই স্তরে উঠতে পারেন আপনারাও এই সহস্য জানতে পারবেন তাহলে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি সুরয় আর যার ব্যাপারে আলোচনা করতে গিয়ে বিচার করতে গিয়ে সমস্ত সুরয় সুরয় বলতে সুর বলতে আপনারা স্বাভাবিকভাবে দেবতাগণকেই বোঝান সুর বলতে আপনারা দেব দেবতাগণ মানে আমরা তো শুনেছি মারা সুর মানে দেবতা আর এখানে সুরয় বচন বলা আছে সুর এক বচল সুর অয় আর দুটো সুর থাকলে সুরৌ সুর অয়হ এখানে বহু সুর অর্থাৎ দেবতাগণের কথা বলা আছে কিন্তু টিকাগণ ব্যাখ্যাকারগণ বলছেন না আপনার ভাবনাটা ঠিক হলো না শুধু দেবতাগণ নয় এখানে আমাদের টিকাকারগণ বলছেন এর মধ্যে লুকিয়ে রয়েছে রহস্য কি বলছেন এর মধ্যে বলছেন শুধু এই দেবতাগণ না দিব্য সুরিগণ এই কথাটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা হলো কি দিব্য সুরিগণ দীপ দীপ দীপ ধাতু ব্যবহার করা হলো এর মানে হলো যত দিব্য ঋষি মুনি আছেন যারা আছেন সমস্ত তাদেরকে গ্রহণ করে যত দেবতারা আছেন দেবতারা দেবতাদের মধ্যে সবাই আবার পারেন না দিব্য সুরিগণ হ্যাঁ তারা বলছেন আদিগয় মুঝ্যন্তি সুরয়হ যে সমস্ত ভগবানের বিচার ভগবানের স্বরূপ সংক্রান্ত বিচার যা কিছু ব্রহ্মবস্তুর আলোচনা অনুভব করতে গিয়ে কিছু মন্তব্য করতে গিয়ে যারা মোহপ্রাপ্ত হন কিছু বুঝতে পারেন না কি বলবেন ভাষায় আসতে পারে না দিব্য সুরিগণ দিব্য মুনি ঋষি ঋষিগণ এখানে অবাক হয়ে যান কি বলবো কি বললে ভালো হয় অবাক হেন মুঝ্যন্তি মানে মোহপ্রাপ্ত হন সুরয় দিব্য সুরীগণ আর আরেকটা কথা এই বিশ্বটাকে আপনি সত্যি বলে ধরে নিয়েছেন আরে মহারাজ সত্যিই তো তাই এই মন্দির থেকে মিথ্যে এই তো হাত দিচ্ছি এই তো পাথর দেখতে পাচ্ছি এখানে বসে রয়েছে ঠাকুর ওই বাজারে দোকানটা এগুলো সব মিথ্যে বলছেন আপনি আমি বলিনি এখনো পুরো ব্যাখ্যা করিনি আমার কথাটাই আপনি আগেই তর্ক শুরু করে দিলে হবে না আমি বলছি যার উপস্থিতির কারণে আপনি এই বিশ্ব প্রপঞ্চটাকে সত্যি বলে গ্রহণ করেছেন সেই রহস্যটার কথা আমি উত্থাপন করছি কথাটার মানে বুঝতে পারলেন যে আত্মাটা আপনার শরীরের ভেতর থাকার ফলে আপনার স্ত্রী আপনি বাড়ি গেলে লাপিয়ে ওঠে আমার স্বামী এসছে খেতে দাও চা দাও এই দাও কেন হয় বলে আপনার আত্মাটা আছে বলে এক্ষুনি আত্মাটা বেরিয়ে যাক তারপর কিরাম স্বামী স্ত্রী আমার আদর করে দেখি বলে দূর করো চঞ্জাল শিগগিরি পুড়িয়ে দাও আমি এই কথাটা একবার ব্যাখ্যা করে বলেছিলাম না আর বারবার এই কথা বললে মূল কথাটা ব্যাখ্যা নষ্ট হয়ে যাবে স্ত্রী যখন স্বামী মারা গেল টেনে উঠছে দূরে যাবে ওগো হ্যাগো কত একেবারে ওগো হ্যাগো সবসময় সে বুড়ি আর বুড়ো বাইরে যাবে আর ছেলেবেলেরা ফরেনে থাকে মেয়ে ছেলে নেই ট্রেনে উঠেছে এসি ফার্স্ট ক্লাস উঠে এবারে ট্রেন যখন ছাড়বে তার দশ মিনিট আগে বুড়ো হাটপেল করলো যাওয়া ঘুচে গেল ট্রেন একেবারে থামিয়ে দেয়া হলো ট্রেনে রিপোর্ট চলে গেল অ্যাম্বুলেন্স ট্রেনে চলে এলো পুলিশ চলে এলো ডাক্তার চলে নানারকম ব্যাপার হইচই কাণ্ড বুড়িও ক্যান্সেল হয়ে গেল যাওয়ার হলো না নেবে আত্মীয় স্বজন ফোন পেয়ে গেল খবর তারা সব স্টেশনে এলো মৃতদেহকে নিয়ে যেতে তো বুড়িকে মন্তব্য করা হচ্ছে সব যারা পাড়া প্রতিবেশী আছেন তারা বললেন হ্যাঁ, হ্যাঁ গো এই স্বামীকে আগে যে ফ্ল্যাট যে বাড়িতে থাকো সেখানে নিয়ে যায় আগে নিয়ে যাওয়া উচিত তো না না না শিগগিরই শ্মশানই নিয়ে চল ওসব যা এই জার্ম আসবে বিভিন্ন জাম এই জাম ছড়াবে ঘরে গেলে দরকার নেই তাড়াতাড়ি শ্মশানই নিয়ে চল এই উগো হ্যাঁ গো এই ভালোবাসা ঘুচে গেল এটা অনেক বুদ্ধি খুলে দেবে যদি এখনো বুদ্ধি না খুলে থাকে আক্কেল না হয়ে থাকে তাহলে এক একটা সাধুর কথা শুনে একেবারে মাথা ঘুরে যাবে তাহলে কি হলো এগো হ্যাঁ এগো হ্যাঁ এখন যে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাও ওখানে গেলে আবার ডেটলের জল ফল দিয়ে ধুতে হবে কি দরকার আছে একবার তাড়াতাড়ি মৃতদেহ নিয়ে চল এই ভালোবাসা তার আগে জার্নির সময় ওগো এই চানাচুরের প্যাকেটটা নিয়েছো আর ছুরি নাওনি ফল কাটতে হবে এই এইসব বিচার হচ্ছে আর দশ মিনিটের মধ্যে হাঁটফেল এই আপনাদের জীবন এরকম নিত্যতা অনুভব না করলে কখনো নিত্য বস্তুর প্রতি যাওয়ার কোনো চেষ্টা আসবে না সেই জন্য আমি বলতে চাইছি যে যার উপস্থিতির জন্য এই বিশ্ব সংসারটাকে আপনাদের সত্য বলে প্রতীত হচ্ছে আমি সেই গোপন রহস্যটার কথা বলছি যার জন্য আপনি কেনাকাটা করার জন্য এই মাছের কিলবিল করছে পোকার মতো বাজারে লোক এটা কিনবে ওটা কিনবে সব মায়াতে ভগবান মোহিত করে এসব দৌড় করাচ্ছে কিন্তু যে ভগবানের অনুপস্থিতি হলে পরে এই জগতের কোনো প্রাণ বলে কিছু থাকবে না সত্যতা থাকবে না আপনার কাছে এই জগৎ একেবারে মিথ্যে নয় এই জগৎ ক্ষণিক সত্য এই জগৎ ক্ষণিক সত্য নিত্য সত্য নয় এই জগৎ ক্ষণিক সত্য নিত্য সত্য নয় এই কথাটা অনুভব করলে পরে আপনি বেঁচে যাবেন নালে মূর্খের মতো সময় নষ্ট করবেন কোনো লাভ হবে না সেই জন্য বলছেন যে তেনে ব্রহ্ম ইরাজ আদি কবয়ে মুঝন্তি সুরয়হ ব্যাখ্যা হয়ে গেছে আর তেজো বারি মিদাম যথা বিনিময় ইয়ত্রোত্তিসর্গহম মৃষা মৃষা মানে মিথ্যা যিনি না থাকলে পরে এই সমস্ত ফ্যালাসিগুলো জগতে যে দেখছেন এগুলো কোনোটাই সত্য বলে মনে হবে না অনুভব করতে পারবেন না যার যার অস্তিত্বে জগৎ অস্তিত্ববান সৎ কথাটার মানে সৎ কথাটার প্রথমেই ব্যাখ্যা করতে গেলে আছে থাকা এক্সিস্টেন্স স্থিত নিত্যসত্য বলতে ভগবান আর কিছু নাই সেই জন্য এই কথা বলতে গেলে এটাই অনুভব করতে হবে তাহলে তেজ ও বারি মৃদাম যথা বিনিময় আমি একটা উদাহরণ দিলে আপনারা এই কথাটা বুঝতে পারবেন আপনারা যখন মরুভূমিতে বিচরণ করেন কি মরুভূমি ছেলে দিন গরমের সময় হয়তো আপনাদের এখানেও এটা হয় এটা হচ্ছে দূরে যখন গাড়ি চালাচ্ছেন বা চলছেন তখন দেখতে পাচ্ছেন দূরে ফেলাসি একটা আশ্চর্য মনে হচ্ছে ওখানে বৃষ্টি হয়ে গেছে জল আছে মনে হয় কিনা অনেকেই জানেন মরুভূমিতে চলতে চলতে বিশেষভাবে এটা দেখা যায় মরুভূমিতে চলতে চলতে মনে হয় যেন ওই দূরে বোধহয় জলের একটা সোর্স আছে জলাশয় আছে কিন্তু ছুটে গেলে দেখা যায় সেখানে কোনো জলাশয় নাই জলাশয়ের মতো জলের মতো একটা প্রতীতি it seems that water is there কিন্তু জল নাই জল আদৌ নাই মিথ্যে কথা এটা তেজ তত্ত্ব সানলাইট পড়েছে বালির ওপরে বালির যে ওপরে লেয়ারটা এটা গরম হয়ে তার হিট রেডিয়েন্ট করছেন ছেড়ে দিচ্ছেন তারপরে সেখানকার বায়ুর লেয়ারটা হালকা হয়ে যাচ্ছে ওপর থেকে ভারী লেয়ারটা নিচে নেমে আসছে এইভাবে অনর্গল একটা আপ ডাউন দেখতে পাচ্ছেন এই আপ ডাউন দেখতে দেখতে আপনার দূর থেকে মনে হচ্ছে ওখানে জল আছে জলের কম্পন হচ্ছে বাস্তবিক পক্ষে জল নাই সেখানে ভগবান এখানে এই ভগবানের কথা প্রথমেই বলতে গিয়ে বলছেন তেজো বারি মিদা যথা বিনিময় যত্র তিসর্গহম মেশা এই যে তিসর্গ এটাকে মিথ্যে বলে মনে হচ্ছে তেজ বাড়ি তেজ তত্ত্ব হিট বাড়ি মানে জল মৃদা মানে মাটি যেটাকে বালিটাকে সিলিকা সিলিকন ডাইঅক্সাইড এটাও মাটি তত্ত্ব এটা মিত্তি তত্ত্ব আপনাদের বিচার এটা বালি বালিটাও মাটি তত্ত্ব যাই হোক এখানে তেজ ও বাড়ি এবং মৃদা অর্থাৎ তেজ বায়ু বাড়ি মানে জল এবং মৃত্তিকা তত্ত্ব যেটা একে অপরের স্বরূপকে বিনিময় করে আপনার কাছে একটা ফেলাসি একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি করবে তেজবারি মৃদা যথা বিনিময় ইয়ত্তর গহম নিশা দেবতা ইন্দ্রিয় এবং ভূত এই সমস্ত কিছু যা কিছু আপনারা দেখছেন এটাকে বাস্তবিক সত্য বলে মনে হচ্ছে এর কারণে তৈকালিক কোন তৈকালিক কোনো অস্তিত্ব নাই এটা আপাত সত্য নিত্য সত্য না আর যিনি নিজের তেজের দ্বারা ধান্না সেন অর্থাৎ নিজের তেজের দ্বারা সদা নিরস্ত কুহকাম আপনার মধ্যে যে যে মায়া আপনার মধ্যে যে মায়াগুলো আবির্ভাব হচ্ছে যে কোনো জায়গায় মায়া বিভিন্ন ধরনের জাদু দেখাচ্ছে সেটা একমাত্র এই ভগবানের এই তেজের দ্বারা নিরস্ত হবে ধামনা সেন সদা নিরস্ত কুহকম নিজের তেজের দ্বারা ধামনা মানে হলো তেজ বোঝা যায় নিজের জায়গা অ্যাবট ট্রান্সেন্ডেন্টাল অ্যাবট ধাম মানে তেজ অনেক কিছু ধাম মানে তেজময় বস্তু বিকিরণ করছে অনেক কিছু মানে হয় এই ধামনা সেনও নিজের এই তেজের দ্বারা সর্বদাই কুহককে অর্থাৎ মায়াকে নিরস্ত অর্থাৎ হারিয়ে দেন পরাজিত করেন নিরস্ত কুহকম সেই যে সত্য বস্তুটা সেই সত্য সত্যম পরম ধীমহি এই পরম সত্য বস্তুটাকে আমি ধ্যান করবার চেষ্টা করছি আপনার আপনার সত্যম পরম ধীমহি মানে ব্যাসদেবজি মুনি সবাইকে আহ্বান করছেন আপনারা সকলে চলে আসুন আমরা সেই পরম সত্যবস্তুকে ধ্যান করি সেই পরম সত্যকে আপনারা ধ্যান করুন আপনারা লাভবান হবেন বস্তু ধ্যান করবেন না এইভাবে সবাইকে এরকম হাত জোর করে হাত ফেলে সবাইকে ডেকে আনছেন ভগবান সৎচিত এবং আনন্দময় কথাটা অনেকেই পায়রার মতো বকে যান তোতা পাখির মতো সৎ বলতে যার নিত্যকালীন অস্তিত্ব আছে এই জগৎটা যেমন আজকে আপনার কাছে সত্য বলে মনে হচ্ছে আজকে এই বাড়িটা আপনার আজকে আপনার এই স্ত্রীটা আপনার সমাজ তাই বলবে সে কথা ঠিক কিন্তু কালের প্রেক্ষাপটে আজকে যাকে আপনি স্ত্রী বলছেন কালকে আর আপনার স্ত্রী থাকবে না যে বাড়িটাকে আপনি বলছেন আমার সে বাড়িটা কালকে সময়ের কালের গতিতে সেটা আপনার হবে না প্রচুর ধনী ব্যক্তি কোটি কোটি টাকার মালিক মরে গেছেন মরে গিয়ে তার আর বাড়ি সম্পত্তির উপর আর অধিকার জমাতে পেরেছেন কি আমাদের ছিল ভক্তিমনোদ ঠাকুরের সামনে সানন্দ সুগতগুঞ্জের সামনে একটা আমেরিকা থেকে আমেরিকা থেকে পাস করা একটা হোমিওপ্যাথিক ডাক্তার ভালো সে চিকিৎসা করতেন সে সারা জীবনের অর্থ জোগাড় করে সে একটা সুন্দর একটা বাড়ি তৈরি করলেন বাংলো প্যাটার্নে একবারে সরস্বতী নদীর তীরে সমস্ত টাইলস ফাইলস ফিট করে মিস্ত্রি যদি ভুল করে ফেললো তাকে বকে ওই জায়গাটা ভাঙাচ্ছেন এই হলো না বাং আবার নতুন করে কর এইভাবে সব করাচ্ছেন করে দেখা গেল বাড়িটা যখন উদ্বোধন হবে উদ্বোধনের আগেই তিনি মারা গেলেন সেই বাড়িটাকে আমি দেখি ওখান থেকে যেতে গিয়ে বাড়িটা আমারও ভালো লাগে সেই জন্য বলছেন খুব শীঘ্রই কি হলো তিনি মারা গেলেন বাড়িটার কাজ দিয়ে গেলে আমি হাসি আর মনে পড়ে এত সুন্দর বাড়ি মানে একবারে সরস্বতী নদীর তীরে তারপর দেখা গেল মারা গেলেন তাহলে ওই বাড়ির প্রতি তার আসক্তির কারণে হয় সে ইঁদুর হয়ে হয় সে ছুঁচো হয়ে হয় সে টিকটিকি হয়ে বাড়িতে থাকবে এছাড়া আর উপায় নেই কারণ বাড়িটার প্রতি আসক্তি ছিল কিন্তু বাড়িটার প্রতি সে দাবি করতে পারবে না সম্ভব নয় এইভাবে দেখা যায় যদি জাগতিক বিষয়ে আমাদের আসক্তি থাকে তাহলে কোনো মতেই এই অপ্রাকৃত জগতের এই সচ্ছিদ আনন্দময় ভগবান তার কথা শোনা এবং অনুভব করা মুশকিল হয়ে যাবে আজকে আমার কাছে খবর এলো আজকে এখানে সমাপ্তি করার জন্য কেন এখানে নাকি কি শপথ গ্রহণ করা হবে ভাগবত কথায় বিক্ষেপ হলো অনেক কিছু বলার ইচ্ছে ছিল কালকে এই জন্মাদর্শ শ্লোকের আরও কিছু একটু ব্যাখ্যা করে সুন্দর এবং সিধা স্বামীপাদ প্রথমেই ভাগবতের বন্দনা মুখে কি বলেছিলেন কেন বলেছিলেন এইসব কথাগুলো আলোচনা করে বাস্তবিক ভাগবত কথায় রহস্যময় কথায় আমরা অনুপ্রবেশ করব আজকে কথার বিশ্রাম দিই ওই শ্লোক দিয়ে যেখানে শুরু করেছিলাম সেটা দিয়ে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রে না ভক্তি যোগে না যজেত পুরুষম পরম অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম বাঞ্ছা কল্পতরুবশ কৃপা সিন্ধু ব্যবছ পতিতান পাবন বৈষ্ণভ্যো নমঃ